আমি কি আপনার পক্ষ উন্মুক্ত করে দেইনি আমি লাঘব করেছি আপনার বোঝা যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে অতএব যখন অবসর পান পরিশ্রম করুন এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন